আয়াতেই সুরা জুমারের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হিজারের বাইশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নূরের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা রুমের আটচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আরফের সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রাজের সতেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফাতিরের নয় নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা জাসিয়ার পাঁচ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা কাফের নয় ও দশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ওয়াকিয়ার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুল্কের তিরিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা তারিখের এগারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এভাবে আমি সারাদিন ধরে শুধু রেফারেন্সগুলোই বলে যেতে পারি পবিত্রকরণে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে পবিত্রকরণে এই কথাগুলো কে বলতে পারেন চোদ্দশো বছর আগে আপনি কিন্তু থামবেন না বলে যান কোরআন এরপরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো যাতে করে পৃথিবী ঢলে না পড়ে পবিত্র কোরণেশ্বরণ আবার ছয় ও সাত নম্বর আয়াতে কথা বলা হয়েছে এরপরে কোরণ বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে আমরা জানি যে পানি দুই প্রকার নোনা আর মিষ্টি কিন্তু কোরআনে এই সম্পর্কে আরো বলা হয়েছে সুরা ফুরকানের তেপান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালাই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটা মিষ্ট ও সুপেয় আর অন্যটা সেটা নোনা ও খড় তারা মিলিত হলেও মিশে যায় না তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান এখন আমরা জানি যে এই বার্জাক পবিত্র কোরআন যেটা বলছি বর্তমানে যারা সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল কোরআন এরপরে বলেছে জীববিদ্যা সম্পর্কে সুরা আম্বিয়া ত্রিশ নম্বর উল্লেখ করা হয়েছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে চোদ্দশো বছর আগে সেই মরুভূমিতে কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে এরপর উদ্ভিদবিদদের ক্ষেত্রে পবিত্র কোরণে সুরত তাহার তিপান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় পুরুষ এবং স্ত্রী এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে পবিত্র কোরণে সুরের হ্রদের তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এরপরে প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায় বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে পবিত্রকরণে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সুরানাহালের আটষট্টি উনসত্তর নম্বর আয়াতে পবিত্রকরণে মাকুরসার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরান কাবুতের একচল্লিশ নম্বর আয়াতে পবিত্রকরণে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে নামলের সতেরো নম্বর আয়াত এবং আঠারো নম্বর আয়াতে আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরণে সুরন আহলের আটষট্টি নম্বর ও উনষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত আমরা জেনেছি কিছুদিন আগে এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে সুরানাহালের ছেষট্টি নম্বর আয়াতে কথা বলা হয়েছে এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআনে সুরান আজমের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও কোরআনে সুরা কিয়ামার সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষের স্থলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে সুরা আলাকের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে জোকের মতো কোনো বস্তু যেটা কোথাও ঝুলে থাকে এছাড়াও এটার আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে সুরা মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ আছে আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে আল্লাহ এটা কিভাবে করবেন আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে তাহলে আল্লাহ তালা আমাদের আবার কিভাবে জীবিত করবেন সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে তাহলে কেয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন আর আল্লাহ বলেছেন সুরা কেয়ামার তিন ও চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয় বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন আপনারা জানেন যে উনিশশো সালে sir Francis Gold finger printing method আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না দেখবেন যে সিআইএ পুলিশ সিআইডি এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে কোরআন চোদ্দশো বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী এই স্রষ্টা এই উৎপাদনকারী এই আবিষ্কারক এই নির্মাতা এই প্রস্তুতকারী মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ আমি এখানে প্রায় দুই ঘন্টার লেকচার ইজ দ্য কোরআন গড় মাত্র পনেরো মিনিটে সেরে ফেললাম যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই অনেক লোক এসেছেন তাদের জন্য উপভোগ্য হবে অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ আপনাদের মনে করিয়ে দিই পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না S C I E N C E এটা হলো সাইনের বই S I G N S এতে রয়েছে আয়াত আর পবিত্র কোরআনে ছয় হাজারেরও বেশি এরকম সাইন আছে ছয় হাজারেরও বেশি আয়াত যার মধ্যে এক হাজারেরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না মুসলিমদের কাছে পবিত্র কোরআনে সবার উপরে তবে অমুসলিমের কাছে কোন নাস্তিকের কাছে তার কাছে বিজ্ঞান সবার উপরে আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে আমাদের এই পবিত্র কোরআন কথা বলেছে চোদ্দশো বছর আগে আর সেজন্যই এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কোরআন এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে আর এর লেখক হলেন স্রষ্টা রক্ষাকর্তা পালনকর্তা পুরো মানুষ জাতির আর পুরো বিশ্ব জগতের অনেক আসমানি কিতাবই আল্লাহ সুহান তালায় পৃথিবীতে পাঠিয়েছেন তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য আর যেহেতু কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব আল্লাহ তালার শেষ আসমানি কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য পবিত্র কোরণে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান মাস সেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে পুরো মানুষ জাতির দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় পুরো মানুষ জাতির জন্য এই একই কথা আবারও আছে সুরা ইব্রাহিমের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা আল জুমারের একচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য একইভাবে সেই সব নবী রাসুল যারা সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি পবিত্রকরণে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইল্লা আলামিন যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে he faces.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 হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি পবিত্র করণে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আলামিন যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে একই কথা আবারও আছে সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমার সালনাকা ইল্লা কাফাত নাস বাসিরাও ওয়া নাজিরাও আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানুষ জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না আর যেহেতু বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না সেজন্য আমরা এরকম কনফারেন্স আর লেকচারের আয়োজন করছি কিন্তু এখন যদি আপনারা একটু ভালোভাবে আন্তর্জাতিক মিডিয়ার দিকে চোখ রাখেন সেখানে দেখবেন ইসলাম সম্পর্কে তীব্রভাবে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে এটা দেখবেন আন্তর্জাতিক নিউজ পেপারে আন্তর্জাতিক ম্যাগাজিনে বিভিন্ন রেডিও স্টেশনে বিভিন্ন টিভি স্টেশনে আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলে আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখবেন তারা ইসলাম সম্পর্কে অনেক রকম ভুল ধারণা প্রচার করছে ইসলাম সম্পর্কে ভুল আর মিথ্যে খবর প্রচার করছে আর নিউজ উইক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি আর্টিকেল উনিশশো সালের ষোলোই এপ্রিল সংখ্যা সেটা বলছে যে গত দেড়শো বছর সময়ের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে যদি হিসাব করে দেখেন যদি এই বইয়ের সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন ইসলামের বিরুদ্ধে একটারও বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন আর নাইন ইলেভেনের পরে অর্থাৎ দু সালকে এগারো সেপ্টেম্বরের পরে এই জিনিসটা আরো অনেক বেড়ে গেছে প্রত্যেক দিন ইসলামের বিরুদ্ধে কয়েকটা বই লেখা হচ্ছে যদি আপনি নজর করতে চান তাহলে ইসলামের বিরুদ্ধে বই লেখেন বাজারে বইটার ভালো কাটটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আপনারা দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে এগুলো প্রচার করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে এক নম্বরটা হচ্ছে তারা বিভিন্ন কুলাঙ্গারদের মিডিয়ার সামনে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো আদর্শ মুসলিম সব গোত্রেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া যেটা করে মুসলিমদের মধ্য থেকে কিছু কুলাঙ্গার বেছে নেয় যারা আসলে ইসলাম ধর্ম পালন করে না যারা শুধু নামেই মুসলিম এদের তুলে ধরে মিডিয়া প্রচার করে যে তারাই হচ্ছে আদর্শ মুসলিম যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো আর সেখানে যদি ড্রাইভার হিসেবে যে আছে সে আসলে গাড়ি চালাতে জানে না তারপর গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে গাড়িটা যদি দুর্ঘটনায় পড়ে আপনি কাকে দোষ দেবেন গাড়িটাকে দোষ দেবেন না ড্রাইভারকে কাকে দোষ দেবেন গাড়িটাকে না ড্রাইভারকে দোষ দেবেন ড্রাইভারকে যদি জানতে চান গাড়িটা কতটা ভালো তাহলে কিছু জিনিস জেনে নিতে হবে গাড়িটা কি পরিমাণ তেল খায় গাড়িটার স্পিড কেমন গাড়িটার গিয়ার রেশিও কেমন নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন এসব কিছু জেনে নেওয়ার পর তারপর বলতে পারবেন যে গাড়িটা কতটা ভালো আর গাড়িটা যদি চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে ড্রাইভার হিসেবে এমন কাউকে বসান যে খুব দক্ষ ড্রাইভার আর ইসলাম ধর্মকে পরীক্ষা করতে চাইলে যে ইসলাম কতটা ভালো আর যদি আপনারা আদর্শ মুসলিমকে পরীক্ষা করতে চান এখানে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম তার দৃষ্টান্তগুলো দেখেন নবীজির জীবন কাহিনী পড়েন তাহলে নিশ্চিত হবেন আপনারাও মেনে নেবেন যে এই ধর্ম আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সবসময় মানুষের জন্য শান্তি প্রচার করেছেন তাদের দ্বিতীয় কৌশলটা হচ্ছে প্রায় দেখা যায় তারা কোরআন এবং ইসলামের অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়াই আর দেখবেন অনেক সমালোচক তাদের বইগুলো পড়লে বা ইন্টারনেটে গেলে দেখবেন ইসলামের বিরুদ্ধে অনেক সাইট আছে তারা সেখানে কোরআনের বিভিন্ন রেফারেন্স দিয়ে উদ্ধৃতিগুলো করে থাকে এই রকম যে উদ্ধৃতিটা সমালোচকরা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা পবিত্র কোরআনের সুরত আবার পাঁচ নম্বর আয়াত এই উদ্ধৃতিটা দিয়েছেন অরুণ সুরি তিনি ইন্ডিয়াতে ইসলামের একজন তীব্র সমালোচক ওনার নাম অরুণ সুরি তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া সেখানে রেফারেন্সও দিয়েছেন যে কোরআন বলছে সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মুসলিমদের নাকি বলা হয়েছে যেখানেই তোমরা কাফিরদের দেখবে আর উনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন হিন্দু ওনার কথা অনুযায়ী সুরা তাওবার পাঁচ নম্বর আয়াত বলছে যেখানে তোমরা কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো যদি আপনারা কোরআন পড়েন যদি কোরআনটা খোলেন তারপর অনুবাদটা পড়লে দেখবেন তিনি যা বলেছেন সেটা ঠিক তো আবার পাঁচ নম্বর আয়াতে কথা বলা হয়েছে যেখানে কাফিরদের দেখবে তাদের মেরে ফেলবে কিন্তু এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে আপনাকে সুরা আবার এক নম্বর আয়াত থেকে পড়ে আসতে হবে প্রসঙ্গটা পড়লে আপনি পটভূমি জানতে পারবেন যে আয়াতটা কেন নাজিল হয়েছিল এভাবে জানতে পারবেন যে সে সময় একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলিমদের সাথে মক্কা শহরের মুশরিকদের এর কিছুদিন পরে মক্কার মুশ্রিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল যখন মক্কার মুশ্রিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল আল্লাহ সুবাহানা তাল্লাহ তখন পবিত্র কোরআনে সুরা তাওবার দুই নম্বর আয়াতের মাধ্যমে জানালেন যে তিনি সেখানে চার মাসের সময় দিলেন নিষ্পত্তি না হলে তখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে আর সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই নিষিদ্ধ চার মাসের পরে মুসলিমদের বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো হত্যা করো পত্তলিকদের অর্থাৎ তোমাদের শত্রুদের যেখানে তাদের পাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকো তাহলে প্রসঙ্গ পড়লে জানতে পারি এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের সময় যে যুদ্ধের ময়দানে শান্তি চুক্তির শর্ত ভেঙে শত্রুরা যখন যুদ্ধ করতে আসে তখন ভয় পেও না যুদ্ধ করো আর তাদের দেখলে হত্যা করো দেখবেন যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সবাইকে যুদ্ধ করতে বলবে ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন আমেরিকার কোনো আর্মি জেনারেল যদি তিনি বলেন যেখানে তোমরা ভিয়েতনামিদের দেখবে তাদের মেরে ফেলো এটা বলেছেন সেই সময়ের জন্য কিন্তু আমি যদি প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতিটা দিয়ে বলি যে আজকে আমেরিকার এক আর্মি জেনারেল বলছে যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো আমার কথাটা শোনাবে কষায়ের মতো মনোবল বাড়ানোর জন্য বলা হয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই বলবেন না ঠিক আছে পালিয়ে যাও মনোবল বাড়ানোর জন্য তিনি মুসলিমদের বলেছেন যুদ্ধ করো এটা হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ এরকম কথা আপনারা বাইবেলও দেখবেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউতে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো তো দেখবেন ভগবদ গীতা পুরো ভগবদ গীতা যুদ্ধ নিয়ে কথা বলেছে যে প্রভু কৃষ্ণ তিনি সেখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন এটা ভগবদ গীতার এক নম্বর অধ্যায়ে আছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ অনুচ্ছেদে যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার অস্ত্র রেখে দিয়ে বলল আমি এখানে নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না শ্রীকৃষ্ণ তখন বললেন পরের অধ্যায়ে ভগবদ গীতা দুই নম্বর অধ্যায়ে দুই ও তিন অনুচ্ছেদে আছে যে হে অর্জুন তুমি এতটা কাপুরুষ হলে কিভাবে যুদ্ধক্ষেত্রে লড়াই করা এটা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার দায়িত্ব এখানে যুদ্ধ করলে তাহলেই তুমি মৃত্যুর পরে স্বর্গে যেতে পারবে এরকম আরো কথা আমার ভিডিও ক্যাসেটে দেখবেন টেরোরিজম অ্যান্ড জিহাদ সেখানে আমি বিস্তারিত বলেছি কিন্তু কোরআন এমন কথা বললে অমুসলিমদের তখন সমস্যা হয় যদি আমি এখানে বলি ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো এটা শয়তানি হয়ে যাবে তবে ভগবদ গীতা এটা বলেছে যদি বলি যে ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো এটা শয়তানি হয়ে যাবে প্রসঙ্গ করলে দেখবেন বলা হচ্ছে যদি অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় যদি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও সত্যের পক্ষে দাঁড়াও এমনকি তোমার আত্মীয়দের বিরুদ্ধে হলেও যুদ্ধ করো আর ভগবদ গীতার এই কথার সাথে আমরা সবাই একমত কোরআন একই কথা বলছে সেজন্য অমুসলিমরা যাতে ইসলাম ধর্মকে বুঝতে পারে আমার মত অনুযায়ী এর চাবিকাঠিটা হলো যেটা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ সোহানু সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তার আইলা কালিমাতে সাইম বাইনা নাও বাইনাকুম এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক ইসলাম ও কোরআনকে অমুসলিমদের সামনে তুলে ধরতে যেটা বলবেন সেটা হলো যে তার আইলা কালিমাতিন সাইম বাইনা নাও বাইনাকুম এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আল্লাহ যে আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না আর অরুণ সুরি সুরা তবার পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে লাভ দিয়ে চলে গেলেন সাত নম্বর আয়াতে এর কারণটা জানেন ছয় নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরটা আছে সুরাত আবার ছয় নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে যদি পত্তলিকদের মধ্যে কেউ যদি অবিশ্বাসীদের মধ্যে কেউ তোমাদের শত্রুদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করে যদি শান্তি চায় তাদের শান্তি দাও যাতে করে তারা আল্লাহর বাণীগুলো শুনতে পারে তারপর তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও কারণ এই লোকগুলো তারা কোনো কিছুই যারা জানে না এ কথা কোরআন বলছে না যে তাদের ছেড়ে দাও বর্তমানে শত্রু শান্তি চাইলে কোনো আর্মি জেনারেল খুব বেশি হলে বলবে আচ্ছা তাদের যেতে দাও কোরআন কিন্তু কথা বলছে না কোরআন বলছে তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও শখ আল কোরআনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল